প্রজাপতির গাই কে এঁকেছি বলো প্রজাপতির আপনারা শুনছেন রংধনু সাংস্কৃতিক ফোরামের তৃতীয় অ্যালবাম প্রজাপতি প্রজাপতির গাই কে ছে বলো এত সুন্দর এত মনোহর এত সুন্দর এত মনোহর মনোরম চিত্রটা চিত্রটা নীল আকাশের নিচে কে দিয়েছে বলো নীল আকাশের নিচে কে দিয়েছে বলো সবুজ শ্যামল বাতাস শীতল সবুজ শ্যামল বাতাস শীতল সুন্দর পৃথিবীটা তিনি অসীম চিহিরকারীম তিনি অসীম চিহিরকারীম বানালেন এ ধরটা যিনি বানালেন এ ধরটা প্রজাপতির গায়ে কে এঁকেছে বলো প্রজাপতির গায়ে কে এঁকেছে বলো এত সুন্দর এত মনোহর এত সুন্দর এত মনোহর মনোরম চিত্রটা চিত্রটা নীল আকাশের নিচে কে দিয়েছে বলো নীল আকাশের নিচে কে দিয়েছে বলো সবুজ শ্যামল বাতাস শীতল সবুজ শ্যামল বাতাস শীতল সুন্দর পৃথিবীটা তিনি অসীম চিরকারিম তিনি অসীম চিরকারিম বানালেন এ ধরটা যিনি বানালেন এ ধরাটা ওই আকাশের বুকে লক্ষ তারা পাহাড় চিরে ঝরে ঝরনা থারা ফুল ফসলার বাড়ি থারা কে সৃজিল এ ধরা ওই আকাশের বুকে লক্ষ তারা পাহাড় চিরে ঝরে ঝরনা ধারা ফুল ফসলার বাড়ি ধারা কে সৃজিল বসুন্ধরা ওই আকাশের বুকে লক্ষ তারা পাহাড় চিরে ঝরে ঝরনা ধারা ফুল ফসলার বাড়ি ধারা কে সিজিল বসু মহান মহামহিয়ান তিনি মহান মহামহিয়ান নাম জপে সূর্যটা চার নাম জপে সূর্যটা প্রজাপতির গারে কে একেছে বল প্রজাপতির গারে কে একেছে বল এত সুন্দর এত মনোহর এত সুন্দর এত মনোহর মনোরম চিত্রটা নীল আকাশের নিচে কে দিয়েছে বল নীল আকাশের নিচে কে দিয়েছে বলো সবুজ শ্যামল বাতাস শীতল সবুজ শ্যামল বাতাস শীতল সুন্দর পৃথিবীটা পৃথিবীটা তিনি অসীম চিরকারিম তিনি অসীম চিরকারিম বানালেন এ ধরটা যিনি বানালেন এ ধরটা সাগর নদীতে ওই ঢের খেলা রং ধনুতে বসে রঙের মেলা পাখি হয়ে উড়ে দেখো মেঘের ভেলা ফুল বাগানে মৌমাছির খেলা সাগর নদীতে ওই ঢেউয়ের খেলা রং ধনুতে বসে রঙের মেলা পাখি হয়ে উড়ে মেঘের ভেলা ফুল বাগানে মাছির খেলা সাগরে নদীতে ওই ঢেউয়ের খেলা রং ধনুতে বসে রঙের মেলা পাখি হয়ে উড়ে দেখো মেঘের ভেলা ফুল বাগানে মাছির খেলা তিনি দয়ালু জল জলালু তিনি দয়ালু জল জলালু সৃজিলেন জগৎটা যিনি সৃজিলেন জগৎটা প্রজাপতির গায়ে কে এঁকেছে বল প্রজাপতির গায়ে কে এঁকেছে বল এত সুন্দর এত মনোহর এত সুন্দর এত মনোহর মনোরম চিত্রটা চিত্রটা নীল আকাশের নিচে কে দিয়েছে বল নীল আকাশের নিচে কে দিয়েছে বল নীল আকাশের নিচে কে দিয়েছে বল সবুজ শ্যামল বাতাস শীতল সবুজ শ্যামল বাতাস শীতল সুন্দর পৃথিবীটা তিনি অসীম চিরকারীম তিনি অসীম চিরকারীম বানালেন এ ধরটা যিনি বানালেন এ ধরটা যিনি বানালেন এ ধরটা যিনি বানালেন এই ধরাটা যিনি বানালেন এই ধরাটা যিনি বানালেন এই ধরাটা almadina.com almadina.com